শিশু নবী দোলে মামিনারি কোলে শিশু নবী দোলে মামিনারি কোলে তারা দুলে দুলে সালাম জানায় তারা দুলে দুলে সালাম জানায় শিশু নবী দোলে মামিনারি কোলে তারা দুলে দুলে সালাম জানায় ফেরিস্তারা দুলে দুলে সালাম জানায় আজ সারা জাগানে নবীর আগমনে আজ সারা জাগানে নবীর আগমনে আনন্দের ঝরে না ঝরে হৃদয় ভরে যায় আনন্দের ঝরে না ঝরে হৃদয় ভরে যায় শিশু নবী দোলে মা আমি নারী কোলে তারা দুলে দুলে সালাম জানায় তারা দুলে দুলে সালাম জানায় আবুদুল্লারি ঘরে নূরের প্রদীপ ঝেলে আবুদুল্লারি ঘরে নূরের প্রদীপ ঝেলে যেন সারি কোলে রবি যে দোল খায় রবি যে দোল খায় শিশু নবী দোলে মা নারী কোলে শিশু নবী দোলে মা নারী কোলে ফেরিস তারা দুলে দুলে সালাম জাগনায় ফেরিস তারা দুলে দুলে সালাম জাগনায় আজ সারা জাগানে নবীর আগমনে আজ সারা নবিরিয়া নবীরিয়া ঘমনে আনন্দেরই ঝরে না ঝরে হৃদয় ভরে যায় আনন্দেরই ঝরে না ঝরে হৃদয় ভরে যায় শিশু নবী দোলে মা আমিনার কোলে ফেরিস্তারা দুলে দুলে সালাম জানায় জিবিরিল ইয়ামিনকে ডেকে আল্লাহ তালা বলেন জিবিরিল ইয়ামিনকে ডেকে আল্লাহ তালা বলেন যাও জমিনে চলে নুরির ঝরে না ঝরে যায় নুরির ঝরে না ঝরে যায় সে সৌনবী দোলে মা করে কোলে ফেরিস্তারা দুলে দুলে সালাম জানায় ফেরিস্তারা দুলে দুলে সালাম জানায় আজ সারা জাগানে নবীরিয়া গোমনে আজ সারা জাগানে নবীরিয়া গোমনে আনন্দেরই ঝরে না ঝরে হৃদয়ে ভরে যায় আনন্দেরই ঝরে না ঝরে হৃদয়ে ভরে যায় শিশু নবী দোলে মা নারী কোলে ফেরিস্তারা দুলে দুলে সালাম জানায় জমিনে সে জিবরুল আমিন আলী সালাম কি দেখলেন কই বলছেন জমিনেতে এসে রূপের জনক দেখে জমিনেতে এসে রূপের জনক দেখে আদো আদো সুরে সালাতু সালাম গাই সালাতু সালাম গাই শিশু নবী দোলে মা আমিনার কোলে শিশু নবী দোলে মা আমিনার কোলে ফেরিস্তারা দুলে দুলে সালাম জানায় ফেরিস্তারা দুলে দুলে সালাম জানায় আজ সারা জাগানে নবীরিয়া গোমনে আজ সারা সারা জাগানে নবীর আগমনে আনন্দেরই ঝরে না ঝরে হৃদয়ে ভরে যায় আনন্দেরই ঝরে না ঝরে হৃদয়ে ভরে যায় শিশু নবী দোলে মা আমিনার কোলে ফেরিস্তারা দুলে দুলে সালাম জানায় ফেরিস্তারা দুলে দুলে সালাম জানায় শেষ কথা শুনবেন আধারে জগতে নবী এলো প্রাতে আধারে জগতে নবী এলো প্রাতে সাইফুদ্দিন সেই নবীর উম্মত হতে চাই উম্মত হতে চাই শিশু নবী দোলে মা আমিনার কোলে শিশু নবী দোলে মা আমিনার কোলে ফেরিস্তারা দুলে দুলে সালাম জানায় ফেরিস্তারা দুলে দুলে সালাম জানায় আজ সারা জাগানে নবীরিয়া গমনে আজ সারা জাখানে নবীরিয়া গমনে আনন্দেরই ঝরে না ঝরে হৃদয়ে ভরে যায় আনন্দেরই ঝরে না ঝরে হৃদয়ে ভরে যায়